জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আমাদের তিনশো সওয়ার পাঠালেন আমাদের সেনাপতি ছিলেন আবু উবায়দাহ রদিল্লাহ তাল্লাহ্ন উদ্দেশ্য ছিল আমরা যেন কুরাইশদের একটি কাফেলার অপেক্ষা করি তখন আমাদের অত্যন্ত খিদে পেল এমনকি আমরা গাছের পাতা খেতে আরম্ভ করলাম ফলে এ বাহিনীর নামকরণ করা হয় জায়সুল খাবত তখন সমুদ্র আম্বর নামক একটি মাছ পারে নিক্ষেপ করে আমরা এটি থেকে অর্ধ মাস আহার করলাম আমরা এর চর্বি তেল রূপে গায়ে মাখতাম ফলে আমাদের শরীর সতেজ হয়ে ওঠে আবু উবায়দাহ রদিল্লাহ তালাহ মাছটির পাজরের কাটাগুলোর একটি খাড়া করে ধরলেন আর তখন একজন অশ্বারোহী তার নিচ দিয়ে অতিক্রম করে গেল আমাদের মধ্যে কায়স ইবনু নাদ এক ব্যক্তি ছিলেন খাদ্যাভাব তখন ভীষণ আকার ধারণ করেছিল তখন তিনি তিনটি উট জবেহ করেন তারপর আরও তিনটি জবেহ করেন তারপর আবু উবায়দাহ রদিল্লাহ তালাহ তাকে নিষেধ করলেন